কুলায়ব বলেন নাবি সাল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে পালিত কন্যা বলেন আমার ধারণা তিনি হলেন জয়নাব তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম কদুর বাউস সবুজ মাটির পাত্র মুকাইয়ার ও মুজাফফাত অর্থাৎ আলকাতরা লাগানো পাত্র বিশেষ ব্যবহার করতে নিষেধ করেছেন কুলায়ব বলেন আমরা তাকে জিজ্ঞেস করলাম বলেন তো দেখি নাবি সাল্লাহ সাল্লাম কোন গোত্রে ছিলেন তিনি কি মুজার গোত্রের অন্তর্গত ছিলেন তিনি জবাব দিলেন নবী সাল্লাহ সাল্লাম মুজার গোত্র ব্যতীত আর কোন গোত্রের হবেন আর মুজার নাজর ইবনু কিনানার বংশধর ছিল